لك الحمد لله উত্তরা এগারো নম্বর সেক্টর বায়তন্নুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তম হজ প্রশিক্ষণের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত মুরব্বিয়ান আজাম এবং যারা আল্লাহ তালার মেহমান হওয়ার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তালার বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছেন বেড়াইতে যাওয়ার ইচ্ছা করেছেন সে সমস্ত ভাই এবং বোনেরা আল্লাহ পাহাকের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এই ধরনের একটি অত্যন্ত মোবারকময় মাছ দিয়েছে যেখানে আল্লাহর বাড়িতে মেহমানেরা বেড়াইতে যাবেন বেড়াইতে যাওয়ার আগে আল্লাহর বাড়ির আদব সম্পর্কে আল্লাহর বাড়িতে কি কি করতে হবে কি কি থেকে দূরে থাকতে হবে এই জাতীয় বিষয়গুলো যে মাজলিসে আলোচনা হয় শিক্ষা দেওয়া হয় এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মোবারকময় মাজলিসে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকলে আল্লাহ রব্বুল্লা আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের উদ্বোধনী আলোচনার মধ্যে আমাদের সম্মানিত ভাইরা বলেছেন এবং কোরআনে কারিমের যে আয়াত তালাবাত করা হয়েছে সেটিও হজ সম্পর্কিত আয়াতে কারিমা সেখানে হজের কিছু ফজিলত আমাদের আলোচনার মধ্যে এসেছে এবং বাকি যে পাঁচ দিন আলোচনা হবে এর মধ্যেও আলহামদুলিল্লাহ হজের ফজিলত হজের যাবতীয় এমন কিছু বাদ রাখা হয় নাই আমাদের এই প্রশিক্ষণের মধ্যে সবগুলো বিষয় এর মধ্যে আলোচনা পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ তো আমি এর আগেও অত্র মসজিদের পাঁচটি হক প্রশিক্ষণে আলোচনা করেছিলাম এবারের হজ প্রশিক্ষণে আরো কিছু আলহামদুলিল্লাহ নতুন বিষয় সংযোজন করা হয়েছে তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক সেখানে নির্ধারণ করা হয়েছে যে হজের প্রেক্ষাপট উদ্দেশ্য ও শিক্ষা আসলে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো এর আগে আমরা বিষয়টা এইভাবে উপলব্ধি করি নাই এজন্য আমাদের আলোচনায় আসে নাই এবং আমি এর আগে আরো যত জায়গায় হজের প্রশিক্ষণ দিয়েছি তো কোনো জায়গায় দেখি যে এই টপিকটা আলোচনায় আসে না এজন্য আমাদের দেশের হাজি সাহেবেরা অধিকাংশ হাজি সাহেবেরা হজের উদ্দেশ্য হজের শিক্ষা এগুলো না জানার কারণে হজ করার আগে যেমন হজের পরেও তেমন কোনো পরিবর্তন আসে না আগে যা যা হারাম কাজ করত হজ থেকে আসিও তা করে হজের আগে যেসব সেরেক করত হজ থেকে আসিয়ে ওই সকল সেরেক করে হজ থেকে আসি এমন আল্লাহর বান্দা আছে হজের থেকে বাড়িতে আসি সেরেক করার জন্য দৌড় দেয় এরকমও আছে আবার হজের আগেও বেদাত করত হজ থেকে আসিও বেদাত করে হজের আগে যে সমস্ত কবিরা গুণা করত হজ থেকে আসিও করে এটা হলো এক ধরনের এক শ্রেণীর হাজি সাহেব আবার আরেক শ্রেণীর ভাইয়েরা আছে বোনেরা আছে তারা টাকা পয়সা আছে সামর্থ্য আছে সব আছে কিন্তু হজে যাবে না কি ভাই আপনি হজে যাচ্ছেন না কেন বলে যে ভাই হজ ধরে রাখতে হবে হজ ধরে রাখা কিন্তু অনেক কঠিন এই জন্য হজ ধরে রাখতে পারবো না এত তাড়াতাড়ি হজ করলে জন্য হজে যায় না মানে এক এক গ্রুপ আছে হজ ধরে রাখতে পারবে না এই ভয়ে হজে যাচ্ছে না আরেক গ্রুপ আছে হজে যাচ্ছেন কিন্তু হজের উদ্দেশ্য শিক্ষা না জানার কারণে হজে যাওয়ার আগের অবস্থার সাথে পরের অবস্থার কোনো পরিবর্তন হয় না এজন্য হজে যাওয়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো জানা খুবই জরুরি যে আমি হজে কি উদ্দেশ্যে যাব এবং এই হজ থেকে আমি কি কি শিক্ষা গ্রহণ করব। হজের পরবর্তীতে যেগুলো আমি বাস্তবায়ন করব। এই হজ আমাকে কি কি শিক্ষা দিবে এই জিনিসগুলো জানা কিন্তু খুবই জরুরি এজন্য যারা এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছেন আমি তাদের সকলের জন্য দোয়া করি যে এটার দ্বারা যদি আমাদের একজন হাজি ভাইও যদি এই শিক্ষা কাজে লাগান এটা সদাকায় দাঁড়িয়ে আমরা আমার পর্যন্ত পাবো ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময় সময় বেশি নাই আলোচনাটা সংক্ষেপে আমাদেরকে করতে হবে তিনটি বিষয় এখানে হজের প্রেক্ষাপট হজের উদ্দেশ্য এবং হজের শিক্ষা তো হজের প্রেক্ষাপট যেটি এটি অনেক দীর্ঘ বিষয় এবং হজের প্রেক্ষাপটের ইতিহাসগুলো আসলে বিস্তারিত নির্ভরযোগ্য সূত্রে পাওয়াও যায় না যেগুলো পাওয়া যায় অধিকাংশ অনির্ভরযোগ্য সূত্র মানে যেগুলোর উপরে নির্ভরশীল হওয়া যায় না নির্ভরশীল হওয়ার মতো কোরআনে একাডেমের আয়াত লাগবে নির্ভরশীল হইতে হইলে সহি হাদিস লাগবে বা এমন ইতিহাসের গ্রন্থ হইতে হবে যেটার উপরে বিশ্বাস করা যায় এজন্য সব জায়গায় যে কোনো কথা পাইলেই সব নির্ভরযোগ্য না বিশ্বাস করা যায় না এটা শুদ্ধ হইতে পারে ভুলও হইতে পারে সন্দেহ থাকতে পারে অনেক হজের বই আছে আমি দেখেছি অনেক হজের বই যে এমন এমন তথ্য ইনফরমেশন লেখা আছে কিন্তু কোনো দলিল রেফারেন্স নাই কোথা থেকে নেওয়া হয়েছে কিভাবে জানলেন জিনিসটি অনেক অদ্ভুত অদ্ভুত আর যারা হজে যান বা আমাদের দেশের সাধারণ মানুষ তারা কিন্তু অজানা কথা শুনলে খুব আকর্ষণ অনুভব করে নতুন কথা মনে হচ্ছে খুব ভালো জিনিস অথবা এমন কোন ফজিলত এমন কোন বিষয় যেটা অনেক বিশাল কিছু তখন সবাই কিন্তু অনেক খুশি হয় কিন্তু আসলে ওই যে ফজিলতটা বা এই বিষয়টা কোথা থেকে আসছে কিভাবে জানলাম এটার যতক্ষণ রেফারেন্স নির্ভরযোগ্য না ততক্ষণ এটা গ্রহণ করা যাবে না এই জন্য যে কোনো জায়গায় পড়লেই শুধু বিশ্বাস করে ফেলবেন না যতক্ষণ না এটা নির্ভরযোগ্য সূত্র জানতে পারবেন তো এই জন্য হজের প্রেক্ষাপট আসলে হজ কখন থেকে শুরু হয় কিভাবে শুরু হয় সর্বপ্রথম কে শুরু করেছেন এগুলোর বিস্তারিত ইতিহাস আল্লাপাক বর্ণনা করেন নাই সংক্ষিপ্ত যতটুকু আমাদের জানা দরকার আল্লাপাক শুধু এতটুকুই বর্ণনা করেছেন আল্লাহ সুবানতলা সুরা আল ইমরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতে কারিমায় এই হজ্জে বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের সূচনা সম্পর্কে কিছু আলোকপাত করেছেন আল্লাহ সুবান সাত করেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا স্থাপন করা হয়েছে মানুষের জন্য মানব জাতির জন্য মানব জাতির জন্য জমিনে সর্বপ্রথম যে গড়টি আল্লাপাক স্থাপন করেছেন সেটি কোন জায়গায় লাল্লাদি বেবাক্কাটা সেটা বাক্কা নগরীতে বাক্কা এলাকায় বাক্কা এলাকা চিনেন বাক্কা কোথায় মাক্কা মানে মাক্কা হলো বিশাল একটা এলাকা পুরা অঞ্চলটার নাম হলো মাক্কা ধরেন মাঠটা হলো একটা ডিস্ট্রিক্ট বা একটা থানা আর ওই যেই জায়গাটার ভিতরে আল্লাহ সুবানতালার ঘরটা এই জায়গাটার নাম ছিল বাক্কা এই জন্য আল্লাহ সুবানতালা এই জায়গার পরিচয় করাই দিচ্ছেন লাল্লাদি বি বাক্কাতা যে গড়টা বাক্কা নগরীতে বাক্কা জনপদে বাক্কা গ্রামে যে আমার গড়টি অবস্থিত এটাই পৃথিবীর সর্বপ্রথম গড় তাহলে বোঝা যায় আল্লাহর এই জমিনে সর্বপ্রথম যে ঘরটি স্থাপন করা হয়েছে সেই ঘরটি হল আল্লাহর এই ঘর বাইতুল্লাহ সুহান আল্লাহ তাহলে বোঝা যায় আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ পাক আল্লাহর এই ঘরকে স্থাপন করছেন যখন পৃথিবীতে এখনো মানুষ আসে নাই আদম আলহিসাম আসেন নাই হাওয়া আলহিসাম আসেন নাই এখনো মানব জাতি পৃথিবীতে বসবাস শুরু করেন নাই সেই সময়ও আল্লাহ সুবানার এই ঘর আল্লাপাক স্থাপন করে রেখেছেন সুহার আল্লাহ কি উদ্দেশ্যে স্থাপন করছেন পাক সেটাও বলছেন আলামিন এই ঘরের মধ্যে বিশ্ববাসীর জন্য দুইটি জিনিস আছে একটি জিনিস হলো মোবারাকান এই ঘরের ভিতরে বরকত আছে এক নম্বর জিনিস আছে বরকত এই গড়টা মোবারক ঘর বরকতময় ঘর কারণ গড়টা কার আল্লাহ সুবান আল্লাহ হলেন আল্লাহ হলেন তাবারাকা আল্লাহ হলেন তাবারাকা বা তালা তাবারাকা মানে বরকতময় মোবারক আল্লাহ সুবান হলেন বরকতের কেন্দ্রবিন্দু তা আল্লাহ সুবান যেহেতু বরকতময় আল্লাহর ঘরও বরকতময় ঘর বরকতের কেন্দ্রস্থল তাহলে দুনিয়ার মানুষের জন্য এই ঘরে বরকত আছে বরকতটা নিতে হবে কিভাবে বরকতটা নিবেন কিভাবে যে নিজের ইচ্ছা মতো বরকত নিলে নেওয়া যাবে না বরকত নেওয়ার পদ্ধতি আছে বরকত নেওয়ার পদ্ধতি হল আল্লাহর এই ঘরে বেশি বেশি তাওয়াত করতে হবে তাওয়াত যত বেশি করবেন তত বেশি আল্লাহর ঘর থেকে বরকত নেবেন এরপরে আপনার আল্লাহর ঘরের যে কোনটি হাজরা সোয়াদ আছে হাজরা সোয়াদ সম্ভব হলে চুম্বন দিবেন কিন্তু আবার মারামারি করে চুম্বন দিতে যাবেন না কারণ মারামারি করে চুম্বন দিতে গেলে এটা চুম্বন দেওয়া সুন্নত চুম্বন দিলে কিছু সওয়াব হয় না দিলে কোনো গুণা হয় না হজরও কোনো অংশ না কিন্তু চুম্বন দিতে যায় যদি আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দেন আল্লাহর কোনো বান্দা আপনার আঘাত আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তা আপনি তো আর বড় একটা কবিরা গুণা করে ফেলছেন একটা সুন্নত কাজ করতে গিয়ে একটা হারাম কাজ করে ফেলছেন আর পৃথিবীর অন্যান্য জায়গায় এবাদত বন্দেগি করার থেকে যে কোনো একটা আবাদতের থেকে আল্লাহর ঘরের একটা আবাদত এক লক্ষ গুণ বেশি ফজিলত ঠিক একইভাবে এই বাংলাদেশে একটা গুণা করার চাইতে আল্লাহর ঘরের সামনে গিয়ে একটা গুণা করা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলছেন ওই গুণাটাও এক লক্ষ গুণ বেশি বেড়ে যায় তাহলে আপনি আল্লাহর ঘরের সামনে হাজরা ওদের সামনে যায় একটা গুণা করবেন এই গুণাটাও ছোটখাটো গুণা না বিশাল গুণা তো তাহলে আপনি গুণাটা করে ওই হাজরা সোয়াদ চুম্বন দেওয়া দরকার নেই যদি সাধারণভাবে নর্মালি যদি সুযোগ পান কাউকে আঘাত দেওয়া ছাড়া তাহলে আলহামদুলিল্লাহ আর না হয় মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে আল্লাহর ওই হাজরা সোয়াদ চুম্বন দেওয়া দরকার নেই আল্লাহর গড়ের বরকত আছে রোকনে ইয়ামেনির মধ্যে হাজরা সদের আগের যে কোনটা এটার নাম হলো রুকনে ইয়ামিনী রুকনে ইয়ামিনের মধ্যে বরকত এইটাকে শুধু স্পর্শ করবেন অনেকে যায় এটাকে ধরে চুম্বন দিতেছে চুম্বন দিলে আপনি বরকত পাবেন না নবী সালামের নীতিমালার সুন্নতের বাহিরে যাই যত আপনি বরকত নেওয়ার চেষ্টা করেন পাইবেন না নবী সালাম এটাকে ডান হাত দিয়ে স্পর্শ করেছেন আপনি এটাকে শুধু স্পর্শ করবেন তাহলে বরকত পাবেন মূল তাজাম মূল তাজাম মানে হলো আল্লাহ সুবানতালার যে ঘরের যে দরজা এই দরজা থেকে শুরু করে হাজরা আসওয়াদ পর্যন্ত এই মাঝখানের যে জায়গাটা এটার নাম হলো মোলতাজাম এইটাকে ধরে আপনি হাত দিয়ে এইভাবে ধরবেন বুক লাগাইবেন মুখ লাগাইবেন লাগায় আল্লাহর কাছে দোয়া করবেন এই জায়গাটা বরকতময় জায়গা দোয়া কবলের জায়গা এখান থেকে আপনি বরকত নেবেন এরপরে আল্লাহর গড়ের পাশে যে হাতিম হাতিমে কাবা বর্ধিত যে অংশটা এই অংশের ভিতরে সম্ভব হলে দু রেখা ফলা দাদাই করবেন এর মাধ্যমে আপনি বরকত নিতে পারবেন এর বাহিরে ইচ্ছা মতো আল্লাহর ঘরের বিভিন্ন জায়গা ধরে দেখবেন বরকত পাইবেন না দেখবেন অনেক আল্লাহর পাগল আছে সেখানে যে সারাদিন আল্লাহর ঘরে ধরে দেখছে যেই ফাঁসে দিয়ে সেই ফাঁসে দিয়ে ধরে দেখছে মনে করতেছে যে আল্লাহর ঘর ধরে রেখলেই বরকত এটা আল্লাহর ঘর ধরে রাখলেই বরকত না নবী সাল্লাহ ইসলাম যেই যেই জায়গাগুলো ধরার জন্য দেখিয়ে দিচ্ছেন ওই জায়গাগুলোর মধ্যে বরকত বাকি জায়গা দিয়ে ধরে রেখলে আপনি কোনো বরকত পাবেন না আব্বা আম্মাকে আমরা অনেক মহব্বত করি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করা যাবে না আব্বা আম্মার রুমে যে কোনো সময় ইচ্ছা করলে ঢুকা যাবে না আল্লাহ পাক চারটে সময় বলে দিচ্ছেন যে এই সময় মা বাবার কাছে যাওয়াই যাবে না অনুমতি ছাড়া তাহলে আল্লাহর ঘরও ধরতে হইলে আল্লাহর ঘর থেকে বরকত নিতে হইলে যেই যেই জায়গাগুলো দিয়ে স্পর্শ করার জন্য বলা হয়েছে সেখান দিয়ে ধরতে হবে এজন্য নিজের ইচ্ছা মতো ধরে রেখলে বরকত হবে না কেউ কেউ দেখবেন যে গামছা নিয়ে এরামের কাপড় নিয়ে আল্লাহর ঘরের সাথে ঘষাঘষি করছে হ্যাঁ, যে এটা বরকত নিয়ে আসবে যে দুনিয়া বাংলাদেশে নিয়ে আসবো আর মারা গেলে করবো যে এটা দিয়ে আমার একটু দাপন করিও এই জন্য এটা সংরক্ষণ করবো জমজমের পানি দিয়ে দুই বাইতুল্লার মধ্যে ঘষাঘষি করে যত ঘষাঘষি করবেন কোনো বরকত আসবে না এই জন্য বরকত ওই পদ্ধতিতে আল্লাহ বলে দিচ্ছেন মোবারক ওয়াহুদাল আলামিন আর বিশ্ববাসীর জন্য এই ঘরের মধ্যে হেদায়ত আছে তো ভার আল্লাহ আল্লাহর ঘরে আল্লাহ পাক হেদায়ত রেখেছেন তাহলে আল্লাহর ঘরে বায়তুল্লাহ গেলে বায়তুল্লাহ গেলে আপনি সেখানে হেদায়ত পাবেন তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক যে বিষয়টি স্পষ্ট করেছেন সেটি হলো পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা স্থাপন করা হয়েছে সেটা হইল বাইতুল্লাহ আল্লাহর এই ঘর সুহান আল্লাহ আল্লাহর এই ঘর যেহেতু প্রথমে আসছে তাহলে বোঝা যায় মানুষ যখন পৃথিবীতে আসছে তখন থেকে আল্লাহর এই ঘরের বায়তুল্লাহর হজ শুরু হয়ে গেছে বায়তুল্লাহর এই হজ আদম আলহিসাম থেকে শুরু হয়েছে তবে আদম আলহিসামের হজের বর্ণনা নু আলহিসামের হজের বর্ণনা বা এর আগের নবীদের বর্ণনাগুলো কোরআনে কারিমে স্পষ্টভাবে পাওয়া যায় না ইব্রাহিম আলহিসাম থেকে হজের যাবতীয় পূর্ণাঙ্গ কার্যক্রম কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাহ ইসলামের জন্ম হল বাবেল নগরীতে ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম আলাহ ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু হয় ইরাক থেকে বেবিলন থেকে বাবেল নগরী থেকে শেষ পর্যন্ত সেখানে তাকে আগুনে নিক্ষেপ করা হলো তারপরে তিনি সেখান থেকে হিজরত করে ফিলিস্তিন গেলেন ফিলিস্তিন থেকে যখন ইসমাইল আলহিসাম জন্মগ্রহণ করলেন আল্লাহাক পাক ইসমাইল আলহিসাম সহ হাজারা আলহিসামকে দেওয়ার দিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কোন জায়গায় বায়তুল্লার পাশে এখানে অনেক ঘটনা যেগুলো আমরা কম বেশি সবাই জানি এর মাধ্যমে ইসমাইল আলহিসাম এই এলাকায় বসবাস স্থাপন করেন এই এলাকায় পর্যায়ক্রমে বড় হন এক সময় হেসে আল্লাহ সুবানতলা বায়তুল্লাহকে আবার সংস্কার করার জন্য বাপ আর ছেলে দুইজনকে নির্দেশ দেন এই নির্দেশ অনুযায়ী তারা বায়তুল্লার সংস্কার করেন বায়তুল্লার কাজ শেষ করেন এরপরে আল্লাহ সুবানতার কাছে দোয়া করছেন দোয়ার পরে আল্লাহ সুবানতারা ইব্রাহিম ইসলামকে নির্দেশ দিয়েছেন সৌরা আল হাজের সাতাশ এবং আঠাশ নম্বর আয়াত দুনিয়ার মানুষদের মধ্যে হজের নির্দেশ দিন হজের ঘোষণা দিন দুনিয়াবাসীকে আপনি হজের আজান দিয়ে দেন মানে হজের ঘোষণা দিয়ে দেন দুনিয়ার মানুষ কেউ পায়ে হেঁটে আমার এই ঘরে আসবে আবার কেউ ক্ষুদ্র ক্ষুদ্র ওট নিয়ে বাহন নিয়ে আমার এই ঘরে আসবে অর্থাৎ বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা আমার এই ঘরে এসে উপস্থিত হবে দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে লিয়াশহাদু মানাফিআ লাহুম তাদের জন্য যে সকল উপকারী জিনিস এখানে আছে সেগুলো তারা প্রত্যক্ষ করবে সুবহানাল্লাহ এখানে তাদের জন্য অনেকগুলো উপকারী জিনিস আছে যে জিনিস তাদের জন্য কল্যাণকর উপকারী সেই উপকারী জিনিসগুলো তাদের জন্য এখানে আছে এই জন্য আল্লাপাক এখানে স্পষ্ট করে বলছেন ইব্রাহিম আলাইসালামকে হজের ঘোষণা দিতে বলছেন তাহলে বোঝা যায় হজের পূর্ণাঙ্গ রূপ পূর্ণাঙ্গ হজের বাস্তবায়ন ইব্রাহিম আলহিসালামের মাধ্যমেই শুরু হয় নবী সাল্লামের উপরে শরীয়তের যতগুলো বিধান নাজিল হয়েছে কোন বিধান নাজিলের পরে দিন পরিপূর্ণের ঘোষণা আসে নাই সুরাল মায়দার তিন নম্বর আয়াতটা নাজিল হয়েছে আরাফার ময়দানে দশম হিজড়িতে কিন্তু হজ্জে বায়তুল্লাহ করার পরে আল্লাহ বলছেন আল ইয়মা আকমাল তোলাকুম দিন আকুম তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো সোহান আল্লাহ তাহলে বোঝা যায় যে আমি অনেক আবাদত করেছি কিন্তু হজ না করা পর্যন্ত আমার ভিতরে দিনের পূর্ণাঙ্গতা আসে নাই যদি হজ ফরজ হয় হজের সামর্থ্য থাকে তাহলে তিনি যতক্ষণ হজ না করবেন ততক্ষণ তার মধ্যে দিনের পূর্ণাঙ্গতা আসবে না আর হজ এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত যেটার দ্বারা হজের পূর্ণাঙ্গ পরিপূর্ণতা আসে সোহান তাহলে বোঝা যায় আল্লাহ পাক ইব্রাহিম আলাহ ইসলামের সময় থেকে শুরু করে এই হাজার হাজার বছর এই শত শত বছর আল্লাহ পাক এই ধারাবাহিকতায় হজ্জে বাইতুল্লাহর আহকামগুলো এই হজ্জে বাইতুল্লাহর কার্যক্রমগুলো বাস্তবায়ন করে আসতেছেন যে হজের আমার লক্ষ্য উদ্দেশ্য কি হবে আমি হজ কি উদ্দেশ্য করব কেন করবো হজের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে একটি হলো আমার উপরে আল্লাহ সুবানতলা কর্তৃক যে ফরজ এই ফরজ এবাদত আমি পালন করব। এক নম্বর হলো আল্লাহর নির্ধারিত ফরজ আল্লাহ সুবানতলা আমার উপরে হজ ফরজ করেছেন এই ফরজ আমি পালন করার জন্য হজে যাচ্ছি এটা হলো এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হল এখানে আমি হজ্জবায়তুল্লাহ যাওয়ার পরে সারা বিশ্বের বিভিন্ন দেশের মোবিন ভাইদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে সাদা কালো কত রকমের মানুষ আসবে খাটো মানুষ আসবে লম্বা মানুষ আসবে স্বাস্থ্যবান আসবে শুকনা আসবে তারপরে আপনার কত ভাষার মানুষ আসবে এই মানুষদের সাথে আমি পরিচিত হব এবং প্রত্যেকের কৃষ্টি কালচার তৌহিদি বিষয়গুলো আমি অবগত হব একজন আরেকজনকে উপদেশ দিব আমরা দেখা যায় ওখানে গেলে কেউ কারোর সাথে কথাই বলে না বাংলাদেশে ছাড়া বাইরের মানুষের সাথে বিদেশিদের সাথে অনেকে দূরত্ব বজায় রাখি কথাই বলি না অনেকে আবার বিভিন্ন ভাষায় বিদেশিদেরকে গালি গালাজও করে যে কয় কালো এগুলো খুব খারাপ এরা অনেক খারাপ মানে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠবে হজের মাধ্যমে সেটা না হয়ে বরং আরো শত্রুতার সম্পর্ক গড়ে উঠতেছে অর্থাৎ উদ্দেশ্য থাকবে আমার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের বাইরের সাথে দেখা হবে তাদের সাথে আমার দিন নিয়ে বিভিন্ন বিষয় আদান প্রদান হবে এটা একটা হজের উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হল আল্লাহ সুমান তালার এবাদত এবাদতের আধিক্যতা আমি করে নিব অর্থাৎ আমি আপনি বাংলাদেশে যত ফলাত আদায় করি যত সিয়াম আদায় করি যত এবাদত বন্দিগি করি এগুলোর দ্বারা আপনি যা ফজিলত আমি আপনি পাই তার থেকে বাইতুল্লাহর প্রত্যেকটা সলাপ এক লক্ষ গুণ বেশি ফজিলত এক রাকাতে এক লক্ষ রাকাতের স্বভাব তাহলে আমি এক লক্ষ এক বাংলাদেশে ফজরের নামাজ পড়া আর ওখানে একবার ফজরের নামাজ পড়া তাহলে আমার সারা জীবন এবাদত করেও তো আমি এক লক্ষ বার ফজরের নামাজ পড়তে পারবো না তাহলে আমার এবাদতের ভিতরে বরকত এবাদতের ভিতরে যাতে আমার বরকত ঘটে আধিক্য ঘটে এটাও আমার হজে বায়তোল্লার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং বেশি বেশি আল্লাহ সুবান জিকির করা অর্থাৎ সেখানে গিয়ে শুধু ঝগড়াঝাটি করা বা কোন বেলায় খাবার কি দিল এটা নিয়ে ঝগড়া করা থাকার জন্য কত কোন হোটেল দিল রকম দিল ভালো দিল না মন্দ দিল বিভিন্ন জন বসে বসে আমরা দেখা যায় এই কাজগুলা করি যে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আমরা যে খাবার ভালো দেয় নাই থাকার ব্যবস্থা ভালো করে নাই এগুলো ঠিক আছে কিন্তু এগুলো মুখ্য বিষয় না ওইটা তো তারা ওয়াদার খেলাপ করছে বা তারা খারাপ কাজ করছে এটা অবশ্যই ঠিক আছে কিন্তু ওইটা আমার মুখ্য বিষয় না আমার মুখ্য বিষয় হলো আমি আল্লাহর জিকিরের উদ্দেশ্যে সেখানে গিয়েছি এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির আমার মধ্যে বিদ্যমান থাকতে হবে অর্থাৎ খাবার আমি ঠিক মতো পাই আর না পাই ওইটা আলাদা ফয়সালা কিন্তু আমার এবাদত বন্দেগিতে জিকির আজকারে হজ্জে বায়তুল্লার কার্যক্রমে যেন আমার কোন ধরনের বিঘ্ন না ঘটে এবং সেখানে যেন আমার দ্বারা মিথ্যা গিবত তারপরে ঝগড়া যেগুলো আল্লাপাক সরাসরি নিষেধ করছেন এই কাজগুলো যেন না হয় এই উদ্দেশ্যগুলো নিয়ে এবং আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো যাতে মাফ করাই নিতে পারে এই হজ্জবায়তুল্লাহর মাধ্যমে আমি মাসুম হয়ে দেশে ফিরতে পারি এটা হলো আমার হজ্জবায়তুল্লাহর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবার আসে আমরা হজের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব হজ থেকে আমরা আসার সময় কি কি শিক্ষা নিয়ে আসব হজের সময় আমরা আসতে গিয়ে অনেক জিনিসপত্র নিয়ে আসি জিনিসপত্র নিয়ে আসা দোষণীয় না যদি ভালো জিনিস হয় আমরা নিয়ে আসতে পারি হালাল জিনিস কোনো অসুবিধা নেই কিন্তু ওই জিনিসপত্রের সাথে আমাদের মৌলিক যে শিক্ষাগুলো হবে সেই শিক্ষাগুলো আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে এক নম্বর যে শিক্ষাটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে আল্লাহ সুমানতালার দেওয়া শরীয়তের প্রতি আমার নিরঙ্কুশ সমর্থন এবং আত্মসমর্পণ থাকতে হবে মানে আল্লাহর শরীয়তের প্রতি শরীয়তের কোনো বিষয় আমার বুঝে আসুক আর না আসুক আমার যুক্তিতে মিলুক আর না মিলুক কিন্তু আমি আল্লাহ সুবান বলেন আল্লাহর কসম ওই লোক কোনোদিন ইমানদার নয় যেই লোক নবীর সিদ্ধান্ত শরীয়তের সিদ্ধান্তের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে না পারে নিজেকে শরীয়তের কোনো ফয়সালার সামনে শরীয়তের কোনো বিধানের সামনে আত্মসমর্পণ করতে না পারে সেই মুমিন নয় হজ্জবাতুল্লাহ আমাদেরকে শিখায় যে শরীয়তের সমস্ত বিধানের প্রতি আমার নিরঙ্কুশ সমর্থন থাকবে আত্মসমর্পণ থাকবে ইব্রাহিম আলহ ইসলাম এবং ইসমাইল আল ইসলাম আল্লাহর কাছে তৈরির পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন সুরাল বাকার একশো আঠাশ নম্বর আয়তা আল্লাহ পাক সেই দোয়া গুলো তুলে ধরেছেন রব্বানা আল্লাহ মুসলিমাইন এলাকা রাব্বুল আলমিন আমাদের দুইজনকে মুসলিম বানিয়ে দেন আত্মসমর্পণকারী বানিয়ে দেন ওয়ামিন দুর্রিয়াতিনা উম্মাতাম মুসলিমাত আল্লাহ এবং আমাদের সন্তানদের মধ্য থেকে পরবর্তী বংশধরদের মধ্য থেকে আপনি আপনার প্রতি তাদেরকে আত্মসমর্পণকারী বানিয়ে দিন আমাদেরকে যেমন আপনার প্রতি আত্মসমর্পণকারী বানিয়ে দিবেন আমাদের পরবর্তী প্রজন্মকেও আপনি মুসলেমা বানিয়ে দেন আত্মসমর্পণকারী বানিয়ে দেন তাহলে হজের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আল্লাহর দিনের সামনে শরীয়তের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া এই জন্য অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে একটি কথা বলছিলেন সোহিয়াল বখারির চোদ্দশো চুরানব্বই নম্বর হাদিসে বিষয়টি উল্লেখ হয়েছে ওমর রাজিউল্লাহরানো হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলতেছেন ইন্নি আলম আন্নাকা হাজারুন হে হাজরে আসওয়াদ আমি ভালো করেই জানি তুমি একটা পাথর লা তাদুরু আলা তুমি কারো ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না ওয়ালাউলা আমি যদি নবী সাল্লা সাল্লামকে তোমার মধ্যে চুম্বন দিতে না দেখতাম তা আমি ওমর কোনোদিন তোমাকে চুম্বন করতাম না তাহলে বুঝে গেল ওমর আদিতাম এখানে কয়েকটা বিষয় স্পষ্ট করেছেন যে চুম্বন একটা পাথরের মধ্যে দেওয়া এটা ওমর বলতেছেন আমার বুঝে আসে না কারণ আমি পাথরের মধ্যে কেন চুম্বন দিব পাথর কারো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু আমার বুঝে না আসলেও আমার বুঝে না আসলেও যেহেতু রাসুল সাল্লা সাল্লাম চুম্বন করেছেন এই জন্য চুম্বন আমাকে করতেই হবে বিষয়টা স্পষ্ট করেছেন এই জন্য শরীয়তের অনেক বিধিবিধান আমার বুঝে নাও আসতে পারে আমার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আল্লাহ রসুল করছেন ফরজ করছেন নির্ধারণ করছেন এই জন্য আমাকে সেই বিষয়গুলো মেনে নিতেই হবে এটা হলো হজের এক নম্বর শিক্ষা দু নম্বর হজের শিক্ষা হলো তাওহিদের চর্চা এবং প্রতিষ্ঠা হজের পুরা শিক্ষাটাই হলো আল্লাহ সুবানতালার একত্ববাদের শিক্ষা তাওহিদের শিক্ষা সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া যতগুলো কার্যক্রম সব কার্যক্রমগুলোর মূলে কিন্তু তাওহিদ আল্লাহ সুবানতালার একত্ববাদ এই জন্য ওখানে দেখবেন যতগুলো হজের কার্যক্রম আছে বেশিরভাগ ইব্রাহিম আলহিসালামের সাথে সম্পৃক্ত নবী সাল্লা সাল্লামের সাথে সম্পৃক্ত আপনার হজের কার্যক্রম খুব কম নাই বললেই চলে বেশিরভাগ ইব্রাহিম আলহিসামের সাথে সম্পর্কিত এবং যতগুলো দোয়া দরু যা কার্যক্রম আছে তার সবগুলোই হলো আল্লাহ সুবাহতালার একত্ববাদের ঘোষণা তাওহিদের ঘোষণা একজন মুমিন তার ইমানকে যাতে তাওহিদের ভিত্তিতে বানাইতে পারে এইটি শিক্ষা দেওয়ার জন্য আপনার আল্লাহর বান্দাদেরকে হজে নেওয়া হয় যেমন আল বাকারার একশো ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জাওয়াল উমরাতালিল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা করো হজ এবং উমরা করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানে এটাই তাওহিদ যে এবাদত করতে হবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে এটার নাম তাওহিদ হজও করতে হবে উমরাও করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সুরাল হাজের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাপাক বলেন ওয়াইজ বাওয়ান আলী ইব্রাহিম মাকান আল বাইতে আল্লাহ তুশরিক বিশাইয়া আমি ইব্রাহিমকে আমার ঘরের জায়গায় স্থলাভিষিক্ত করলাম এই উদ্দেশ্যে যে আল্লাহ তুশরিক বিশাইয়া আমি আল্লাহর সাথে কোনো কিছুকে সেরেক করবা না তাহলে এখানে তৌহিদ শিখানোর জন্যই এই হজ্জে বায়তুল্লাহ মানুষকে নেওয়া হয় যে তারা সেখানে সরাসরি গিয়ে তাওহিদের প্রশিক্ষণ দিয়ে আসবে আমরা যে তাল দিয়া পড়ি হজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তাল দিয়া যেটা আমরা শুরুতেই বলছি তাল দিয়াটা পুরাটাই তাওহিদের ঘোষণা সেরেক মুক্ত হবার ঘোষণা লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আল্লাহ শারিক এলাকা লাভবাইক লা শারিক এলাকা আপনার কোন শরিক নাই পরিপূর্ণ তাওহিদের ঘোষণা এই তাল বিয়ার মধ্যে হজের নিয়োগ করার সময় নবী সাল্লাহ ইসলাম ছোট্ট একটা দোয়া বলতেন ওই দোয়াটি ছিল আল্লাহ হে আল্লাহ এই হস্তির মধ্যে কোন লোক দেখানোর কোন রিয়া নাই কোন মানুষকে শোনানোর কিছু নাই মানে আমি একলাসের সাথে হস করতেছি এখানে আল্লাহ তাহিদের শিক্ষা দেন যে এবাদত কাউকে দেখানোর জন্য কাউকে শোনানোর জন্য এবাদত নয় তারপরে আপনার সলাত তাওয়াফ তাওয়াফ শেষ হইলে দুই রেখা সলাত আদায় করতে হয় এই দুই রাকাত সলাতে নবীলাম প্রথম রাখাতে কুলিয়া ইউল কাপেরন করতেন দ্বিতীয় রাখাতে কলহুয়াল্লাহ আহবেন দুটো তাওহিদের সুরা তাওহিদের গুরুত্বপূর্ণ দুটা সুরা নবীলাম দুই রাকাতে পড়তেন সাপা মারোয়া সাইর মধ্যে যে দোয়াগুলো সম্পূর্ণ তাওহিদের দোয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এই দোয়াগুলো সব সেরেক মুক্ত হওয়ার দোয়া তাওহিদের দোয়া এরপর আপনার আরাফার ময়দানের দোয়া যে দোয়াটাকে বলছেন শ্রেষ্ঠতম দোয়া সেটা হলো লা লা লাহুল এই যে প্রশিক্ষণ আরাফার ময়দানে এটা হলো দ্বিতীয় শিক্ষা যে আমরা সেখান থেকে তাওহিদ শিখে আসবো যে দেশে এসে কোনো ধরনের সেরেক করব না আল্লাহর তাওহিদকে আমরা মেনে চলব তিন নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর নিদর্শন ও সীমারেখা সমূহের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহর নিদর্শনগুলোকে সে আরগুলোকে সম্মান করা হজের বিধান বর্ণনা করে আল্লাহাক বলছেন দালিক ওয়ামাই আজম শাহ এর আল্লাহ এই হজের বিধানগুলো আল্লাহর শেয়ার গুলোকে যারা সম্মান করবে এটা মানুষের অন্তরে তাকোয়া তৈরি করবে এরপরে আপনার এহরামের জন্য গোসল করতে বলা হয়েছে এহরামের পরে সুগন্ধি ব্যবহার করতে বলা হয়েছে এগুলো সুন্নত এই সুন্নত গুলো এই জন্যই যে তার ভিতরে আল্লাহর শেয়ারের প্রতি একটা সম্মান প্রদর্শনের জন্যই এই বিষয়গুলোকে নির্ধারণ করা হয়েছে তারপরে আপনার বায়তুল্লাহ গিয়েই প্রথমে তাওয়াব করতে বলা হয়েছে তাওয়াফে কদম প্রথম গিয়েই আল্লাহর ঘরের তাওয়াব আল্লাহর ঘরকে সম্মান প্রদর্শন করা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শন হাজরা আসোয়াদ সম্মান করা হাজরা আসোয়াদ আল্লাহর নিদর্শন তারপরে কোরবানি করা এটাও মিনসা আইরিল্লা অর্থাৎ হজের জামরাই আকাবায় কম করে নিক্ষেপ করা আল্লাহর নিদর্শন তারপর মুজদালিফার মাসারুল হারামে দাঁড়িয়ে দোয়া করা এইভাবে হজের সাথে সংশ্লিষ্ট সকল স্থান এবং কালকে সম্মান করা সবগুলাকে আল্লাহ পাক আল্লাহ সে আর বানিয়ে দিয়েছেন সুতরাং দেশে আসার পরেও আল্লাহর নিদর্শন যেগুলো আছে যেমন ওলামাই কেরাম আল্লাহর নিদর্শন শাহরুল্লাহ তারপরে আল্লাহর কোরআন শাহরুল্লাহ তারপরে আল্লাহর দিনের যাবতীয় বিষয়গুলো শাহরুল্লাহ মসজিদ শাহরুল্লাহ মাদ্রাসা শাহরুল্লাহ এগুলোকে সম্মান প্রদর্শন করা এই শিক্ষাটা হজ্জবায়তুল্লাহর মধ্যে আমাদেরকে দেওয়া হয় চতুর্থ যে শিক্ষাটি দেওয়া হয় সেরেকে লিপ্ত ব্যক্তিদের থেকে দূরে থাকা এবং সেরেকের বিপরীত কার্যক্রম করা এটা হজর মধ্যে শিক্ষা দেওয়া হয় যেমন তালবিয়ার মধ্যে আরবের মুশিকেরা দোয়া করতো লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক কালা সারিক এলাকা ইল্লা সারিকান হুয়া লাকা তামলে কহুয়া মা এটা মুর্শিকরা তালবিয়াটাকে পরিবর্তন করে দিছিল নবী সালাম এটাকে পরিবর্তন করে আবার এখানে নিয়ে আসছেন লাভবাই কালা সারি কালা কালাব্বাইক ইন্নাল হামদাওয়াল ওয়াল মুলক লা সারি কালাক অত শেরেক মুক্ত থাকার জোরালো ঘোষণা এরপর আপনার উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান আরবের মুর্শিকেরা আরাফার ময়দানে থাকতো না তারা আরাফাতে না থেকে মুজদালেফা এসে থাকতো আল্লাহ রসুল সাল্লাম সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফতেই থাকার নির্দেশ দিলেন মুর্শিকদের খেলাপ করার জন্য তারপরে নবী হাসান বিদায় বাসনে সুদকে নিষিদ্ধ করলেন এবং সেখানে স্পষ্ট করে বলে দিলেন ফাইন্নাহু মাউদু অনকুল্ল আজকে থেকে সব রহিত করে দিলাম যে শেষ করে দিচ্ছে এর মাধ্যমে আপনার এই হজ্জে বায়তুল্লার মৌলিক শিক্ষা হলো সেরেক থেকে মুক্ত থাকা আর সর্বশেষ যেটা হজের মাধ্যমে আমাদেরকে শিখানো হয় সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় আপনার আরাপাতের ময়দানে যান মুজদালিফায় যান মিনায় যান কোন ফরজ কোন দোয়া নাই এই দোয়া পড়তেই হবে এরকম কোনো দোয়া নাই খালি যায় ওখানে বসে থাকা অবস্থান করা শুয়ে থাকা অর্থাৎ আল্লাহ সুবানার তাকুয়াটাই আল্লাহ শিক্ষা দিতে চান যে আল্লাহ বলছেন বসে থাকতে বা বসে থাকবেন আল্লাহ বলছেন এখানে শুয়ে থাকতে খালি শুয়ে থাকবেন এই শুয়ে থাকাটাই আবাদত এটার নাম তাকোয়া আল্লাহ যেখানে যা করতে বলছেন যা থেকে বিরত থাকতে বলছেন এটা বিরত থাকার নাম তাকোয়া হজর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দেন